পোশাক পায়খানা করতে খেলা যায় জায়গায় তারা হলো অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর চোদ্দশো বছর আগে নবী বলেছেন পোশাক পায়খানা করলে মাটি দিয়ে ভূত করো এবং এমন জায়গায় পোশাক পায়খানা করো পরিবেশ যেন দর্শনযুক্ত না হয় চোদ্দশো বছর আজকে তোমার চোখ পড়েছে কি বলে ওই সবাইকে লেখাপড়া ওটা কি বলে ছোট বড় সর্বশিক্ষা অভিযান সব বারোটা বাজিয়ে দিয়ে সর্বশিক্ষা অভিযানে এত লাভ হচ্ছে বুঝলেন ট্রেনের কামরায় পেশাব করতে যাচ্ছি দেয়ালে লেখা চাই লাভ আমার সর্বশিক্ষা অভিযানে কাজ হয় চলছে ট্রেনের শিখে বাসে কে দেখো সিলেট পেন্সিলের উপরে পাছা গেঁদে বসে বলছে প্রত্যেকটি নর নারী শিশুর জন্য অপরিহার্য খরচ করা হয়েছে মানবতা মনুষ্যত্ব সামাজিক জ্ঞান বুদ্ধি পর্দা পুষিতা ন্যায় পঁয়ত্রিশ আঠাশ সাতাশ বছর একটা দরকার দুটো পাঁচটা তারপরে পঁয়ত্রিশ বছর পর বৈশাখ শাক পনেরো কেজি পুঁই পনেরো কেজি আলু আড়াইশ কিলো সিমেন্ট আলু আমি একবার সুরজিকে করতে ওরা আপনার আলিগড়ে ছিলেন জানেন ভদ্রলোক যোগ্য শিউরি পোশাকখানায় বসে পোশাক করার আর বালতি রাখা কাছে দুটো বসে তখন দাঁড়িয়ে করতে পারবে বালতি রাখা আছে রাখা বসে করবার জন্য ওই আলেমেরা ওরকম তো পঁয়ত্রিশ বছর ওই পুরুষার ডালা সে কবালির মতো বউ আজিব আজিব কথাবার্তা বলছে মা ফাতে মা খানা করিল আর উম্মে কুলসুমকে দাওয়াত দেয় নাই সেই কারণে তার খানাটা পাথর হয়ে গেল আমরা সবাই ইটালি হাদিস থেকে বলছে রে কার নামে কি বদনাম রে এইসব আদি বলে দিচ্ছে আর মেয়েরা কেঁদে কেঁদে খাচ্ছে যাচ্ছে আমি বলো তোমাদের কান্দার চোখে আল্লাহ মারবে দেখবে কাঞ্চিসটা কি শুনে কাঞ্চিস দেখ যে করছে সে যে সত্য বিরলা আলেম বটে কিনা সেখানে মরণ থানবি বলেছেন ওয়াজ করালে ইমামতি করতে যাও যদি কোরআন শুদ্ধ থাকে চাচাজি বলো ঘরে দাওয়াত করে খাওয়াক আমাকে ভাই রবিউল সাহেব কিন্তু ওয়াজ করালে জানতে চাইবেন আলেম বটে কিনা একটা প্রশ্ন থেকে যাচ্ছে দাওয়াত তবলিগররা যখন মেহনুদ নিয়ে মার্কেজ যায় জিম্মাদার ভাইরা অনেকজন আলেম আলেমরা কথা রাখা অনেক আলেম আছে আসাদ সাহেব ভাই আমার আলেম আছেন হাসিম ভাই আমার পিয়াই আলেম আছেন মনোনয় সৌরভ ভাই অনেক সময় ছুটে বেড়ানো আলেম আছেন আমি আমরা যে বহুবার ছুটে বেড়িয়েছি আলেম আছি কাছে আসতে পারি না শরীর কাজ করছে আমার মার্কেজ থাকলে পরশু আমি মার্কেজে ছিলাম মার্কেজ থাকলে বয়ান হয় মার্কেজ থাকলে মাসোয়ারা করে তারপরে ফিরি তো অনেক মৌলবী নাই সাদেক বাবাকে কখনো বয়ান করতে দিই তাহলে আপনারা বলবেন যে বললেন এগুলো ওয়াজ করতে পাবে না মৌলবি মোবাল্লিক যারা তাদেরকে বলে দিয়েছি যতটা বলতে বলেছি ততটা বলবেন ছ নম্বরের ভেতরে বলবেন মশলা মশাইল বলবেন না ফেকা উসুল বলবেন না তখন বলতে পাবে আমি আবার দুদুটাই ওয়াজ করতে গেলাম তো আমাকে বললে যারা তবলি করছে সব জাহের লোক তো মাস্টার ফাস্টার সব ঢুকে পড়েছে কিছু জানে না এরা এরা তবলি বলে ইমদাদুল্লাহ সাহেব বললে আমি বলবো না এটা স্বগত সাহেব উত্তর দিব ওখানে একটা জোর ছিল আমাদের বুধুটি তো আমাকে দিলে পর্চাটা যারা তবলি করছে যায় লোক মুখ লোক এরা সব কি বাদ নিষেধ করবে এরা কি করে তবলি করছে আমাকে পর্চাটা দিল আমি বললাম যে ভাই তোমার পর্চার উত্তর দেবো পরে তুমি ধরে নাও যে একজনার একটি মেয়ে আছে একজনের একটা ছেলে আছে মেয়েটি এম এ পাস ছেলেটি এম এ পাস কিন্তু একটা কানা এক চোখে দেখে সে বিয়ের দালালি করে সে ছেলের বাপকে গিয়ে বললে ভাই ওই যে একটা মেয়ে আছে একটু দেখাশোনা করতে পারে মেয়েটি ভালো এম এ পাস হ্যাঁ, বড় মিষ্টি ভাষা ফ্যামিলি ভালো অবশ্য ভালো ছেলের বাপ খোঁজ খবর নিয়ে দেখবে নিজে গেছে বিয়ে হয়ে গেল তো কানায় কি অসুবিধা আছে কানা খালি খবর দিয়েছে তো পৌঁছে আছে দেখে নাও না তো যাকে তুমি জাহেল বলছো তাকে খালি খবর দিতে বলছি এসো ভাই বসো ভাই এসো ভাই বসো ভাই দোষের কোথাও সে কোরআনে তফসিরও করে নাই আর ঠেকাও বলে নাই আসসালাম আলাইকুম ভাই একটু মসজিদে বসবেন তালিম হচ্ছে আসসালাম আলাইকুম ভাই একটু যাবেন ভাই তো ডাকতে তো দোষ না এবারে যখন তুমি মহালা জিজ্ঞেস করবে তখন সে ধরে নিয়ে যাবে মাত্র সেটা মূল সাহেবকে জিজ্ঞেস করে দাও আর তা নাইলে ছিনিয়ে দিবে ছ নম্বর কোনো ঝামেলা নেই তো কানাতে খবর দিয়েছে তুমি আবার বলছো কেন তারা মহাদ্দেশ করতে যাবে কেন সবাই করতে পারবে খবর দিতে গেলে কি বলছে বলুন এই যে আপনার ঘরের লোক পড়ে গেলে আপনি এই ব্যাপার লোক পাঠা দাও যাকে পাঠাবেন কানাকে খেপাকে বুকাকে ধুপাকে এই বলে দিকে তো আমার শ্বশুর মরে গেছে এই আমার শ্বশুর মরে গেছে শেষ কথাবার্তা তফসিল লয় ফেকা লয় উসুল লয় বলে হ্যাঁ বাবু যা বলেছেন তাহলে তো ঠিকই বলে তবে তোরা ভুল হচ্ছে যাবে তারা কি তফসিল করতেই চাই তফসিল করবে যখন তখন আলে মনোমার কাছে যাবে সব ঠিক আছে নিজের জায়গায় তোমার বেশি জলসা জুলুস করালে আলে ওলামা এরপর আলেম ওলামায় আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা অধিকাংশ ইহুদি খ্রিস্টানের আলেম এবং দরবেশ আহবার আর রুহবান রুহবান মানে সাধু আহবার মানে আলেম আহবার মানে হিপ পণ্ডিত আলেম এবং দরবেশ ইহুদি এবং খ্রিস্টানের তারা মানুষের মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করে আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে কোরআন শুনুন এরপরে বাধা দান করাটা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেরেরা বলা বলি করছে যে কোরআন নবী আবৃত্তি করে এই কোরআন শ্রবণ করো না বরং হাততালি মারবে তোমরা কামিয়াব হয়ে যাবে এটা আজকের রোগ লয় অনেক আগেকার আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি বলি আমাদের জামাত নিয়ে তবলিক জামাতও ছিল আমার সাথে বলে এখানে একটা খামারে বায়ান হবে দেখছি আমার খামারের উল্টো দিকে পঞ্চরসের একটা মজলিস করে ফেলেছে ওরা মানে লোকরা চলে আসবে বলে ওইখানে শুরু করেছে সেই ওই- ওই- ওই আমরা দিকে ওই যে বাউলের গানের মতো ওই ধারে একটা শুরু করেছে আমাদের এই ধারে চলছে আর ওই ধারে চলছে মানে আমাদের লোকটা যেন ওই দিকে না ঢুকে যায় আটকাবার লেগে আমি বললো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেরেরা বলা বলি করছে যে কোরআন নবী আবৃত্তি করে এই কোরআন শ্রবণ করো না বরং হাততালি মারবে কামিয়াব হয়ে যাবে আজকেও বলছে কালকে আমি বলেছি পরশু দিনে বলেছি কাল বাঁকুড়ায় পরশু দিনে মকবুল কোথায় ছিলাম পরশু দিনে হ্যাঁ সালারে বললাম আরে গায়ে মুসুরিওয়ালা অলা চুলা অলা যাত্রা থিয়েটার লোটো আলকাপ সারকার মাদুলালা আইসক্রিমওয়ালা সবাই আসতে পাবে আর যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে তারা মসজিদ ঠুকতে পাবে না ও জামাতে গায়ে মসজিদে জামা থাকতে পাবে না কে শিখিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন যার ভাঁড় ফুটে যাবে পিস সাহেব নব্বইটা ডিম শিখিয়ে দিয়েছে জেনারেটার মতন খেয়ে নিলে একটা মুড়িতে দেয় দেয় বলছে পীর মগরবের নামাজে খঞ্জনি বাজাচ্ছে বলছে পীর ঝাঁটা করে বেরো পীর সেজেছে সব থেকে বড় পীর আব্বাজান আম্মাজান লেখেলেন কাগজ থাকে তা মেয়েদের বড় পীর স্বামী লেখেলেন পীর আসছে তা হলো নবাবহাট থেকে ধুতি বিছিয়ে দিচ্ছে পীরকে বস করাবে ধুতি দিতে যাবে আর বাপের সঙ্গে কথা নাই ফেরেস তারা বলছে আয় একবার তো ধুতি সময় লেপটি তো কিরম চালাবো আয় একবার বোকা কথা কারে পীরকে ধুতি বিধিয়ে দিচ্ছে বাপের সাথে কথা নাই বাপের সাথে কথা নাই কাবা ঘরে যে বলছে রব্বানা জলাম না ফেরেস তারা বলছে ফুটানি করো না ঘর চলে যাও তোমাকে আর হজ করতে হবে না আর দ্বারা হজ কবুল হবে সে বাপের সাথে কথা নাই এরকম কত লোক লিবেন গো বইয়ের সাথে রাত করে সারা রাত তাহাজ করছে ফেরেস তারা বলছে ঘুমো রে ঘুমো তুকা তাহাজ করতে বইয়ের সাথে ঝগড়া হয়েছে দিয়ে রেখেছি ভাব কর দেখ বলছে ওকে বলে ওই ঝগড়া করে করে দুজনে ইঞ্জু করে চালা বলছে না আমি আমরা রেগে গেছি আজকে কি করি ঘুমোয় রেগে কত লিবের এরম অন্যায় কত যে তার মাথা ঠিক নাই লোকরা মনে করছে আমরা বাপের বেটা আমরা বিয়ে করেছি ফোন লিলছি আর আমরা মোটর সাইকেল চাপিয়ে আমরা বড় খবরদার ইসলাম নারী হচ্ছে অর্থাঙ্গিনী প্রেয়সী বান্ধবী স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর স্নেহ স্ত্রীর হকাদাই করা ওয়াজিব করা হয়েছে আপনার জন্য খবরদার তাদের কথা যদি মাথায় না রাখেন চরম অপরাধ হবে কোরবানির দিনে সকাল থেকে সময় লেচ্চ পুলব ওর ভুনোর পরুঠ ওর ও খালি খাচ্ছে বলছে গরম গরম নিয়ে কিন্তু কে করছে বলো তারপর প্রতি নামাজ পড়ে এসে বলছে ফিস মিললে আল্লাহ আকবর চারটি ভুনা টপ করে দাও তো গোস্তেনে নামিয়ে দিয়ে যাবেন ভুনা করো তারপর ইষ্টু করো তারপর কলজে পুড়িয়ে দাও শিখে ভরে ও খালি খাবে দিয়ে রাত বারোটার সময় হাঁড়ি গুছিয়ে দিদি শুইছে পায়ে কালি ঘুমিয়ে গেছে যদি স্বামী হও তো আলি ভিজিয়ে গামছা ভিজিয়ে পা মুছে দাও তেল দিয়ে দাও তবে স্বামী স্ত্রী সকালে দেখবে আমার পা কেন পরিষ্কার তেল কে দিল আমি দিয়েছি তবে স্বামী খালি বলে আমি স্বামী ছেড়ে দিন ফাটিয়ে দেবে খালি মারবার সময় স্বামী বলছে বাবরি মসজিদ বলছে কে যাবে বলে শকর সাহেব যাবে তার বাপ যাবে বলে তোরা বলে আমরা পরে দেখা করছি আর বলে বউ মারতে হবে কে যাচ্ছে বলে আমাকে ছেড়ে দেবে খালি ঠেঙাটা দিয়ে আমাকে দিয়ে দেয় মুজে মারবো কোরআন হাদিসে তাই পেয়েছে গায়ে হাত দিয়ে চলবে না একবারে দাও বান্ধবী অর্ধাঙ্গিনী প্রেয়সী যা খেতে দিবে থেকে খাবার ডিম সেদ্ধ করে দিলে অর্ধেক রেখে দেবে এই আমি যেদিনে জলসে যাই না বাড়িতে থাকি ইয়াসিনের মা একটা ডিম সিদ্ধ করে আনবে মুড়ির ভেতরে ছোলা ভুনো আর সুসা সুগার হয়েছে আর লাল চা তারপরে ডিম খাই আমি কিন্তু আধ ঘন্টা মুড়ির তলায় রেখে দিই যে খাবে ডিম না শেষ হতে তো বলবে ডিমের তেরো টাকা পায় মুরগির পনেরো টাকা পয় বাজারের দেড়শো টাকা মানে সালে এই ডিম কে খেলে না খেলেই ভালো হতো মেয়েদের দেখবেন ডিম খাবেন না সহজে এমন ফদ্দ বার করবে না তোমরা ডিম বার করবে দেবে সেই কারণে আমি আধখানা মুড়ির ভেতর রেখে দিই যে আমি আধখানা দেবো তুমি আধখানা দাও আমি রেখেছি বলে না আমি পুরোটা খেয়ে নিলাম হ্যাঁ পুরোটা খেয়ে আমি ওইরকম ফদ্দ শুনবো মেয়েদের দেখবেন আপনি ডিম খাওয়াবে কিন্তু ফদ্দ বার করবে অনেক স্বামী বলে বর্তমানে গেলাম আমাদের আব্দুল মুজিসের মানুষের এইরকম হুনার স্টু ডাকলাম রবিউল ভাইকে এসে ভাই নাস্তা চলছে দারুণ এরকম ভুনার স্কুয়ার আর ফুলনি ফুলনিয়ার পরোটা স্ত্রীকে যদি আপনি গিন্নি বানাতে চান তা মরদকে আগে হতে হবে বাজার কাটনে বানা পঞ্চাশ তেল এনেছে তিন দিন চালাবি তো বেগুন তো আপনি পুরা পুরা লাগবে দেড় কেজি সর্ষের তেল আজ এনেছে ইলিশ মাছ এনেছে বেগুন ভেজেছে কালকে আবার তেল এনেছে খোঁজ নেয় সে হলো স্বামী তার বিবি হবে কিন্তু ও পঞ্চাশ তেল এনে বলছে কাল এনে কি হলো ফুরিয়েছে আর না পঞ্চাশ তেল আবার গায়ে হাত দেখে দেখেছে দিয়ে বলছে নাই দেড় কেজি তেল আনতে হবে ইলিশ মাছ রাঁধবে কফি ভুনবে সিম ভাজবে দেখুন খেয়ে মজা তারপর তিনি আবার তেল নিয়ে আসুন জিজ্ঞেস করবেন না কোথা গেল আর যদি বলে তেল আমি ফুরিয়ে গেল তাহলে বিবিকে গিন্নি হতে হবে না যারা বিবিকে গিন্নি বানাতে চাইছে মরদকে বাজার করা শিখতে হবে একটা টমেটো দুটো পটল কিনে এনে বলছে আমরা দুজনা খাই বললাম ভুনে খাবো খবরদার ধনী করে চান না কেন কোরআন সব গবেষণা করবে বলুন মাল উপার্জন করে হালাল বৈধ মালে কোটিপতি হওয়া জায়েজ না না জায়েজ বৈধ হালাল মালে কোটিপতি হওয়া জায়েজ না না জায়েজ জায়েজ কেন কোরআনে চাকাত খরচ করেছে আল্লাহ তার মানে আল্লাহ মাল জমা করতে বলেছে বৈধ তরিকায় অন্যায় অত্যাচার অবিচার নয় জাকাত না দিয়ে জাকাত না দিয়ে তুমি ধনী হও তবে তো তুমি গরিব গুর্বকে দেখবে ধনী দরিদ্র গরিব বড় লোক সেই কারণে যাদেরকে ধনী করেছে অধিকাংশ বড় লোক বলছি আমার ঘরে তো আমরা খালি দুজনা কোরবানি গোস্ত খেয়ে অত খাবে এক ভাগ দু ওই গেলে বড় লোক করেছে তোকে তিনটে গরু কিনে ওদের পাড়ায় দিতে হবে তিনটে এদের পাড়ায় আর একটা গরুতে চারটা ভাগ দিতে হবে দিয়ে আত্মীয় স্বজন দিতে বলে এটা তোরা নবিশার সমিতির দিঘা এটা ফাতেমা মায়ের নামে দিঘা এটা আপনার দিকে খাদিজা মায়ের নামে দিঘা তবে আপনাকে ধনী করেছে বলছে আমরা মানে একটা ভাগ দেবো দুজনে বসে খাবো ওই কারণে ধনী করেছে পটল ভাজা করবে কবরে চেয়ে তারপর পিঠকে ফাটিয়ে আল্লাহ ধন দিয়েছে খেলা করতে হবে গোটা পৃথিবী চলুন সাই বাবা চলুন সাই বাবার জন্য গোটা বিশ্বের হিন্দুরা কিভাবে খরচ করছে সাই বাবার হাসপাতাল চলছে আপনি মোহাম্মদ শাসমের নামে খরচ করেন না মাদ্রাসা মক্ত খানকা মার্কাজ দাওয়াত তবলিক খুব খরচ করেন আল্লাহ পাল দিয়েছে যে আল্লাহর রাস্তায় দিনের প্রচারে প্রসারে মসজিদ আমি করব মক্তব আমি করব খানকা আমি করব মাদ্রাসায় আমি আছি আজকে মুসলমান মাল খরচ করতে cinema video bioscope TV television যাত্রা থিয়েটার লোটো আলকা ফারকা কিছু মনে করবেন না শতাব্দী পাল তাপস পাল শতাব্দী রায় যদি বর্তমানে আসার কথা থাকে বেলা চারটায় আটটা থেকে লোক হাজির থাকবে মোটর সাইকেল নিয়ে স্টেশনে আর আমরা বলেছি বেলা চারটায় যাবো সাতটার সময় ফোন করছে যাবো আনতে চারটায় যাওয়ার কথা আমার সাতটায় ফোন করছে যাবো আনতে কি রে আমাদের যদি ভোরবেলায় বলি না আমার একটু দিয়ে আসবে বলে মোটর সাইকেল বলছে কি বলবো মোটর সাইকেল আলোটা জ্বলছে না আলো জ্বলছে না শতাব্দী আর তাপসের লেগে একশো টাকা রেডি থাকবে আল্লাহ জানে না আপনি কার ইজ্জত করছেন আপনার হৃদয়ে কাকে আপনি সম্মান করছেন আপনার হৃদয়ে কার জায়গা রাখা আছে মসজিদের না মক্তবের মার্কাজের না দাওতের না তাবলিগের না আলেমের না ওলামার সব আল্লাহ দেখতে পাচ্ছেন সব হয়ে যান ভালো হয়ে যান স্ত্রীদের কদর করুন তাদের মূল্য দেন অসুখ করলে পা টিপে দেন বান্ধবী অর্ধাঙ্গিনী আমি মশলা বলছি আপনাকে পা টিপা আপনার জন্য যায় এবং স্ত্রী দিলে পাড়া তার জন্য দোষের নয় সে যদি না টিপতে দেয় সেটা আলাদা কথা কাপড় কেচে আপনি অসুস্থ সে আপনার ছেলেকে স্তন দান করে সেটা তার দয়া মশলা হচ্ছে সে স্তন দিবে না আপনাকে বা ভাড়া করতে হবে এটা মশলা কিন্তু আপনার ছেলেকে সে স্তন দান করে রাত্রিতে বধু দিনেতে সেবিকা আঠারো বছর বুকে করে মানুষ করে পিটি দিয়েছি আজকে আনতে গেলে জামাইকে জিজ্ঞেস করতে হয় কালকে নিয়ে যাবো মানে কাল বলব অধিকার জন্মেছে আপনার কাল বলবেন আপনি তার হক আদায় করতে হবে না তার মা বাপকে চিনতে হবে না ঈদে বগরা ঈদে জুম্মায় সারা বছর কাপড় জামা মিষ্টি কিনে শ্বশুরের পায়ের গোড়ায় রেখে বলুন মৃত্যুকাল পর্যন্ত আমরা ঋণ শোধ করতে পারবো না আপনার জন্য জামা কাপড় এনেছি মায়ের জন্য এটা একটু রাখুন আর দোয়া করবেন তবে জামাই এরা এমন ছুঁচো যে ঈদ বগরা ঈদ আসার আগে ঘরের দরজায় খালি চৌকাট ঠুকছে এখনো সময় লাগছে আসে নাই কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি সেলিমা দেখ তোর মাকে খবর দেয় তারা মনে ওর বাপ রেখে এলো হতে পারে কতদিন আগেকার দলিল পর্যায়ে রেকর্ড করা আছে লজ্জার সরম হায়া নাই শ্বশুরের সময় লজ্জা খেতে চাইছে লজ্জার সরম হায়া করুন বর্তমান প্ল্যাটফর্মে যে ভিত করুন আর তা না হলে বিয়ে করুন পছন্দ হলে ভালো মেয়ে নামাজি মুসল্লি জামাজ পড়াবে তার কদর করুন আর শ্বশুর শাশুড়ির খেদমত করুন কোনোদিন একটা সুই তাদের নেব না কিচ্ছু লাভ হবে না বরকত পাবে না ভিক করতে হবে শ্বশুর শাশুড়ি যদি গোটা বর্ধমানটা লিখে দেয় হালাল জোর করে একটা সুই নিলে হারাম তাকে পড়লি আমার মহব্বত থাকবে না ভালোবাসা থাকবে না নেক আওলাদ জন্মাবে আজকে যত পাপের ভুলে আমরা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি আর ফের আগ্রহের তারা আবুল তাবুল বলে বেড়াচ্ছে সেই কারণে বাবা মহরমের লাঠি খেলা মুর্শিয়া মাতম আমরা করবো না আমরা সুন্নি মুসলমান সুন্নতওয়াল জামা শাহবাদকে দিকে যারা চলে আল্লাহ নবী সুন্নতকে যারা ফলো করে তাদেরকে সুন্নতওয়াল জামা বলে এটা আবদুল্লা ইবনে সাবা রাইসুল মুনাফেকিন ইহুদি খ্রিস্টান হয়তো অমর তিনটে জায়গা থেকে ইহুদি দিকে টেনে দিয়েছিল তো এ হচ্ছে আপনার যে রাইফুল মোফাইন আবদুল্লাহ ইবনে সাবা মুসলমান ছেজে মদিনায় এসে দল তৈরি করে আলীকে খোদা সাজিয়ে শিয়া গোষ্ঠী তৈরি করেছে খবরদার শিয়াদের মধ্যে হবেন না সুন্নিদের আপনারা মহরম মাতম শিয়া চলবে না যদি কারাও করে আপনার মহল্লায় আসতে দিবেন না ভাই এখানে আসবেন না আমাদের পরিবেশ দূষণযুক্ত হয়ে যাবে আমাদের ছেলেরা খারাপ হবে এখানে আপনি অন্য জায়গায় করুন ঝগড়াও করবেন না কিন্তু হিগমত মারামারি ঝগড়া নাই তাদেরকে বুঝান প্রেম প্রীতি ভালোবাসা যেমন আমরা বুঝাচ্ছি মিলাদ কেয়াম অনেক বেরেলিরা অনেক বেদাতিরা মিলাদ ক্যাম্প করছে করুক কিন্তু আপনি তাকে বোঝান যে দরুদ নামাজে বসে পড়া হয় মিলাদে দাঁড়াতে হচ্ছে কেন জিজ্ঞেস করুন আপনারা সবাই বলেন ইনসাফ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর দাঁড়িয়ে সুভান রব্দাল আজিম রুকুতে সুভান রব্দাল আলা শেষদাতে কিন্তু যখন দরুদ পড়বেন হাঁটু বেড়ে বসে রানের উপর হাত রেখে আল্লাহ মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ আল্লাহ শিখিয়েছে দরুদ পড়া জিবরাইল এসে নামাজ শিখিয়েছেন নবীকে আর আল্লাহ পাঠিয়েছেন এইভাবে পড়াওগা আর আপনি মিলাদে বলছেন দাঁড়িয়ে দরুদ পড়ব মিলাদের স্বাস্থ্য বছর পরে জন্ম আর মিলাদের কেয়াম আপনি কোথা পাবে সালাম আলাইকা যেখানে পড়ছেন মসজিদে চেঁচিয়ে চিল্লি পড়ে দিচ্ছে কোথা পেলেন পড়ুন আপনি আত্মা হিয়াত আত্মা আত্মাহিয়াতুল্লাহ সালামাত তৈবা তারপর কি আছে আর আসসালামু আলাইকা আইয়ুহান আগে সালাম পরে আইয়ুহান আর আপনি বলছেন ইয়া নবী সালাতুল আলাইকা আগে নবীকে ডাকছেন তারপরে সালাম দিচ্ছেন চলবেন আলে মোলামা মক্কা মদিনা হাইদিকে জিজ্ঞেস করুন তার আমল তার আদর্শ তার চাল চলন যেমন তাই পেট ভরো মৌলবি জেব ভরো পীর দুনিয়া শেষ করে দিলেন যত আপনি রৌজা দরগা থান দেখবেন আর শহরের লোকরা আরো বেশি ভয় করে খালি তেমা ছড়ে যত রওজা দরকার থান আছে বাস স্ট্যান্ডের করে না হলে রেল লাইনের ধারে কেউ মাঝ মাঠে মরে নাই তুই কি ব্যাপার ফকিরগুলো মাঝ মাঠে বলো না ঠিক বাস স্ট্যান্ডের ধারে হলে রেল লাইনে করে পয়সা ছুড়লে যেন ডাইরেক্ট পড়ে ইস আশ্চর্য আমল বেটে বাবু তিনটে ইট আর একটা লাল তেনা রোজ নব্বই টাকা ষষ্ঠ ব্যবসা তিনটে ইট তার উপর একটা লাল তেনা রোজ নব্বই টাকা আর যদি পুরনো হয়ে যায় আরো পয়সা ব্যবসা বাড়বে আর ড্রাইভার কন্ট্যাক্ট এত মুখানা দু টাকার লোটে চুম খেয়ে প্যাসেঞ্জার বাড়বে আর সেই দিনে একবারই বাসে প্যাসেঞ্জার নাই দিনে দু টাকা বেশি দিল তার মনে মনে রোজাই দিল অন্য রোজাই দেবো ঠিক নাই রোজ পাল্টাচ্ছে দেখবেন না অনেক জনের বাসে ছাপা বাবা লোকনাথ বাবা ভোলা বাবা মক্কা মদিনা পাথর চাপড়ি আজমি দুনিয়ার ফটো দিয়েছে বাসটা উল্টি গিয়েছে ঠিক লোকনাথ বাবার উপরই ভোলা বাবা পড়েছে এত জনকে দেখলাম কিন্তু আটকাতে পারলাম না দিও সব গোলমাল আবার অন্য মাল লাগাবো রোজ পাল্টাচ্ছে এবারে বলুন একটা খোঁজা ভালো না অনেকগুলো কতগুলো চিপকাবে সবাই বলুন লাহ ইহ ইহ মোহাম্মদ মায়েরা ফুলেরা বলুন মাদ্রাসা মক্তব খানকা মার্কা দাওয়াত তবলিগের রু হচ্ছে আল্লাহর জাত থেকে হয় পৃথিবীর কারো দ্বারা কিছু হয় না সবাই বলে যা হয় আল্লাহ মেঘ থেকে বৃষ্টি আল্লাহ বর্ষণ করে বাপ মায়ের দ্বারা আল্লাহ আল্লাহ দান করেন রুজি রোজগার জমিন থেকে আল্লাহ দান করেন আল্লাহর জাত থেকে হয় পৃথিবীর কারো দ্বারা কিছু হয় এটাকে তৈরি করার জন্য আজকে এত মেহনত চলছে আজকে মাদ্রাসা বক্তব্য খানকা মার্কাজ আমরা বকে বেড়াচ্ছি একটাই মশলা মেয়ে পুরুষ শিখেলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জুল্লাবের গুলি জুল্লেবেরগুলি আপনারা শোনেন নাই নয় শুনলেন একজন সংসার চলত না তো সে স্বপনে একটা ওষুধ পেয়েছে জুল্লাভের গুলি যার যা ওষুধ হবে জুল্লাভের গুলি খেয়ে দেয় আর জুল্লাভ খেলে পায়খানা হয় সবাই জানে না জানে না জুল্লাভ খাওয়া মানে তো এবারে একজনে এসে বললে যে আপনার লেগে শুনছি ওষুধ দিতে বলে হ্যাঁ বলে আমার গরু চাষের ভেলেটা তিন দিন হারিয়ে গেছে পাচ্ছে বলে জুল্লাব গুলি খেলাম বলে পায়খানা করে মরে যাবো যে গরু হারিয়ে গেছে আবার আমি মরে যাবো তো বলে খেয়ে দেখ রে বুকা দুলাবের গুলি খেয়ে নিয়েছে এবারে পায়খানা লাগছে তো এই আমরা সরাইটি করে ধারে ঘর এবারে রেল ধারকে যায় আর আসে যায় আর আসে সারা রাত ভোরবেলায় দেখছে একটা বাঘে গুলিতে খেচাড়া নিয়ে আসছে বলে সারা দুলাবের গুলিতে কাজ বুঝে দেবো গরুটা খুঁজে পেয়েছে বাহ দুলাবের গুলিতে ভালো তারপর একটা রাজার বউ বুঝলেন রাজার একটু চোখ অন্যরকম হয়েছে অন্যদিকে চোখ মারামারি করছে বইতে দেখতে আসে না রাজার বউ বললেন রাজা তো খুব গোলমাল কোথায় তাবিজ বাদুলি পাওয়া যায় বলেন রাজা তো আমার কাছে উঠে আসছে না তখন রানীরা সব পরামর্শ দিলে একজনে ওষুধ দিচ্ছে জুল্লাবের গুলি সবেতেই কাজ হচ্ছে তাকে বলা যাক বলে বলগাবি যে রাজা মুদি রানীকে দেখতে পাচ্ছে না সে যে বললে তো বলে জুল্লাবের গুলি খুঁজে দেবো রানী যে পায় খানা করে মরে যাবো বলে খুঁজিয়ে দিকে গো তারপরে দেখবি রাজা জুল্লাবের গুলি খয়ে দিলে রানীকে খালি পায়খানা চোখ ঢুকে গেল থুতুনি বসে গেল চিনা যাচ্ছে না এবারে মন্ত্রী রাজাকে বললে আপনি এই মুহূর্তে একবার দেখতে না যান তো সমাজের লোক আপনাকে দোষ দিবে খারাপ বলবে আপনি যা অন্যায় করছেন করছেন চোখ মারা মারি মারি মানে। কিন্তু একবার মিচমিচি দেখতে যান বলে হ্যাঁ তা তুমি যা বলেছো বুদ্ধির কথা একবার দেখতে যাও ভালো রাজা দেখতে এইছে রানী তখন এমনি করে চোখটা সরিয়ে দেখতে যে হ্যাঁ এই যে রানী তখন বললো জুল্লাবের গুলিতে কাজ হয়েছিল কাজ হয়েছে রাজা এ জুল্লাবের গুলি তারপরে একজনে বললেন এই বর্তমানে রাজা বলেন মনে করেন রবি ভাই রাজা আর আব্দুল হিসেবে রাজা তিনি এই ধার উনি ওই ধারকার দিয়ে দুটো রাজা রাজায় মারামারি হলো ওর পঞ্চাশ হাজার সৈন্য পাঁচ হাজার সৈন্য তারপরে ইনি বললেন কি করা যায় বললো ওই মৌলটিকে ধর আমার কাছে গেলাম জুলেবার গুলি খাই দাও মিলিটারির দিকে বলে আমার মিলিটারি পায়খানা করে মরে যাবে তুমি জিতে যাবে বলে খুইয়ে দিয়ে দেখো জুল্লাবের গুলি খুঁজে দিলে এবার গোলাবাগের বাগানকে যায় আড়াই হাজার পায়খানা করে আবার আড়াই হাজার আসে আড়াই হাজার যায় আড়াই হাজার সারা রাত এলো আর গেল ইনি একজন গুপ্তচর পাঠাইছে একটা কত মন্ত্রী সৈন্য সে যে বললে লাখে লাখে সৈন্য সারা রাত এলো আর গেল আড়াই হাজার যুদ্ধ করা যাবে না তখন ইনি বললেন সন্ধি করো সন্ধি করো যুদ্ধ হবে না বলে কেন হবে না বলে হবে না বলছি কারণ সারা রাত এই চার পাঁচ লাখ মনে করেছে আর ওই পাঁচ হাজার আপ ডাউন করেছে জুল্লাবের বলি তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করে দেখুন কি মজা কি সাপ কি শান্তি কি শক্তি কি বল ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের মালিক উপকার অপকারের মালিক লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ তাই ইয়া নবী সালাতুল আলাইটা করছেন আলে ওলামাকে জিজ্ঞেস করবেন না আর যেগুলোকে দেখছেন শতকরা নব্বই জন আলেম ওলামা লয় আলেম ওলামা সেজে ঘুরে বেড়াচ্ছে আমি মৌলবি বলে বলছি আপনারা বললে দোষ হবে যাকে আপনি মৌলবি মনে করছেন মৌলবি লয় বিহার পেরোয় নাই দশ পাতা পড়ে নাই চারটিখানি কথা নয় আলে বলে মাহ কোথায় পাশ করেছো কার কাছে পড়েছো কতদিন পড়েছো বুখারির ওস্তাদকে সেই কারণে আমরা বলি মাদ্রাসায় মসজিদে যদি ওনার আলেম রাখেন কোনো ইমা মূল সাহেবকে বলবেন একটু কথা বলবো আমরা খালি বলবো ভাই থেকে পাশ করেছো বোখারি কার কাছে পড়েছো দেখবে তার ওপর নামও সব ঘামতে শুরু করবে আর আপনারা জিজ্ঞেস করবেন তুমি লম্বা কতটা ফর্সা কত তোমার বাপের নাম কি তোমার নানির ঘর কোথা সব ফাঁকি বলে দিবে দিয়ে ইমামতি করবে উল্টো পাল্টা করে দিয়ে ঘর চলে যাবে সাড়ে তিনশো টাকার ইমাম সে পুরুলিয়ার হাফের জাহিদু সে ইমামতি করতে বললেন বেলা একটার সময় নামাই তো বারোটা উনষাটে আসতো তো মুক্তাদিরা বললে হাফের সাহেব এরকম করে নামাজ পড়ানো হয় হাঁপি ধাপিয়ে আপনি একটু টাইম নিয়ে আসুন বলে তোমরা যা বেতন দাও তা উঁচু করে নামাজ পড়ানো চলে না এবারে যদি জ্বলাও তা বিনা উজুতে পড়িয়ে দেবো আপনাদের যা ইমাম সব বিনা উজুত <laughs> সব ভালো হরি সিটিজেন বহু কাশ্মীরের একবার টুক টুক করছে গা কাশ্মীরে রেডিও স্যামসুং টাংটং উইনসাং কলম আর ইমাম রাখবার সঙ্গে বলছে ওটা নিয়ে ঝামেলা করে যা একটা রাখবে কদিন নামাজ পড়ে ও যা পারবে আমার সঙ্গেও বুঝে নেবে ইমাম দেখলে এরা কেউ আসবে না সে আজান দিল আল্লাহ আকবর দিয়ে শুয়ে গেল দুজন নতুন মুক্তা দিয়ে মেহমান তারা বলছে ইমাম সাহেব নামাজ বলে পড়ে নিয়েছি পড়ে লাগো পড়ে নাই সে আজান দিয়ে শুয়ে পড়েছে সাড়ে সাতশো টাকা বলছে আর কত পড়বো সাড়ে সাতশো টাকায় ওই অনেক হয়েছে হ্যাঁ পনেরো তিরিশ হাজার টাকা বেতনে কুড়ি হাজার টাকা বেতনে চোবরা শুকিয়ে যেছে মাস চালাতে সাড়ে সাতশো টাকা দিয়ে আপনি তার ভিতরে নামাজ পড়ছেন কি করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী এ মাসে লুঙ্গিটা নিয়েছি পরের মাসে গামছাটা কিনবো তারপরে যেটা কিনবো সায়াটা হবে না মালিক অনেক দিন বলছি মানুষ এইসব কি হচ্ছে বলে কি হচ্ছে সাড়ে সাতশো টাকা দিয়ে কি হচ্ছে সব মনে পড়ে যাচ্ছে বাস্তব চিত্র বলছে আপনাদের যত বলবেন বলবি না না কি বলছিলাম তারা না না ওটা প্রথম ঘাটতিতে এইছে এটা গোলমাল সেটা প্রথম হয়েছে পেকে গেলে দেখবেন মাল রেডি হয়ে গেছে তো বাপজিরা সোনারা বলছিলাম আলে ওলা মানে কি হবে না তো এক জায়গায় আমি এক জায়গায় গিয়েছিলাম বর্ধমানের কাছে মাছ করতে তো আমি বললাম সেরেক বেরাজ কুপড়ি মিলার ক্যাম্প কিছু নেই একটা পিস সাহেব এলো কলকাতা থেকে বলে মোনাজারা করবো আমি বললাম আপনি মোনাজারা বানান বলতে পারেন মোনাজারা করবেন কি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আসুন আপনি অমুক দিনে আধ ঘন্টা আরবিতে কথাবার্তা হবে আর আপনার সনদ টানবেন প্রত্যেক পাশ করেছেন আমার টানবো কুড়ি বছর হলে এখন আসো নাই পাশ করে নাই কোথাও থেকে পড়ে নাই এমনি চালিয়ে দিচ্ছে গাল গপ্প আর মক্কা শরীফে যদি কেউ আমের ব্যবসা করে হাইসাব যে আচারের ব্যবসা করে সে আরবি বলতে পারবে পারবে না পারবে না বলবে মুরগি লিবি মুরগি নিবি এক টাকা লিবি দেড় টাকা নিবি এটা উড়িয়ে দিবে আপনি মনে করবেন মহাদিস হ্যাঁ। কিন্তু তাকে যখন মাদ্রাসায় বোস করানো হবে তখন সে লুকিয়ে পালিয়ে যাবে কেউ যদি লন্ডনে চায়ের দোকান করে সাটা এনাদার আফতার নেবার টুস বুস ফুস মিউসিক বাই মি ফেটা মার্ডার সব উড়িয়ে দিবে দিয়ে তাকে যদি বর্তমান ইউনিভার্সিটিতে গ্রামার পড়াতে দাও তো সে বলবে রমেশা পরিস্থিতি পালিয়ে যাবে তো দুটো আরবি শুনে শিখে বলে দিয়া কোরআন দুটো টুটে দিয়া এটা আলাদা আলেম হওয়া খবরদার যাকে তাকে সে আমি একবার ওয়ার্ড করছিলাম যে একজন পাড়াগায় মুরগি থাকে সে মিলাদ ক্যাম্প করছে অনেক বুড়ো হয়ে গেছে আর একজন আদেম এসে বলে ভাই এসব হাদিস কোরআনে নাই এসব বাড়াবাড়ি করবে না দাওয়াত তবলিক মাদ্রাসা মক্তব খানকা মার্কাজ নিয়ে থাকো তালিম তাল্লুম বলে সেখানে যে বসো ইত্যাদি ইত্যাদি তো বলে মোল সাহেবের সঙ্গে মোনাজারা করবো মোল সাহেব এক গাড়ি বই নিয়ে গিয়েছে আর সে বইপত্র আনে নাই লাঠি হাতে করে এসে মোল সাহেব বললো আমি আগে বলবো না আপনি আগে বলবেন বলে আপনি আগে বলুন উস্তাদি আগে বলবেন উস্তাদি বললে তা নাকা তু না না নাকা নু না তখন মোল সাহেব বলছে সালা গ্রামারেও নাই সেও নাই ওরা তাইটা থেকে বলবো মোল সাহেব ঘান নামে বসে আছে আবার বলছে বলবো আরেকবার বলবো তা না কাতু না না না কান না এ কোনো বয়ে খুঁজে পাচ্ছে না দিয়ে গেল আর পালিয়ে গেল তালবিনের বললে আপনি মিজি সাহেব আপনার মন মিজি তো খারাপ কেন বললেন বলে খারাপ কেন দেয় উস্তাদজি হারিয়ে দিলেন বলে কি বলছিল বলে তা না কাতু না না না কান না বলে আবার আপনি দিন করুন দিয়ে আমাদেরকে নিয়ে চলুন দুটো তালবিলি বলে তোরা পারবি বলে একবার নিয়ে চলুন না ওসব লোকের ওষুধ আমরা আর তালবিলি ভারী খতরনাক শয়তান একবার এসে তালবিলিম দিয়ে খুব জ্বলাচ্ছে বুঝলেন ঘোড়া সেজে এসে তো শয়তান যখন ওদিকে জ্বলাচ্ছে তখন তাল তালবিনা বললো আমরা সাত আটজন আছি ঘোড়ার উপরে চাপবো কি করে চাপবি বলে চারজন এখন চার ঘোড়া হচ্ছে না বলে পাঁচ ঘোড়াতে দিয়ে বাকি বাঁশের উপরে চারজন চাপবো তখন শয়তান বলছে সালা পালিয়েছে এই রোগ আলাদা তাল তালবিনের বড় খতরনাক হয় তো তাল তালবিনা বলে আমাদের নিয়ে সাত আট দিন পরে তাজমিলিম দিকে নিয়ে যাওয়া হলো বলে এবারে আপনি বলবেন না আমি বলবো আমি আমি আমি আপনার সঙ্গে রেগে কথা বলিনি কারণ আমি আলেম মানুষ আমার ছেলেরা তর্ক করবো বলে তাহলে বলো বলে তা না কাটু না না না কাটবে না তালিবিনা বলে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে সে যদি বলে কোথা পেলি বলে তুই কোথা পেলি তোর মালটা যেমন গাইবি আমাদেরও গাইবি তোর যে পাতায় আছে আমাদের সেই পাতায় আছে ওর কোথাও নাই এদের কোথাও না না কাটু না না না কানু না তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে যদি বলে মানেটা কোথা পেলি বলে তোর একটা কোথা যে বার কর ওটা তো কোথাও নাই আমদানি চালিয়ে দিয়েছে এটা যেটা বললাম এটার মানে কি বুঝলেন পন্ডিতের সঙ্গে মূর্খ লোকের সঙ্গে পন্ডিত লোক তর্ক করতে পারবে না কি বলছেন বলুন আপনারা এইটা বোঝানো হবে অনেক লোক দেখবেন ইংরেজিতে ভালো হেডমাস্টার ইত্যাদি কিন্তু গাঁয়ের লোক যদি কেউ নাঙল নিয়ে যায় বা ঝুড়ি করে মাছ বোয়ায় ভাত বোয়ায় সেই যে বলে হেডমাস্টার অত ফুটানি করেন না আপনার ইংরেজি আমার জানা আছে বলুন দিন আই এম গোয়িং টু কাদা কাঁধে পিছিয়ে টু ধপাস হেডমাস্টার পারবে বললেন ধপাস মানে কি হেডমাস্টার ইংরেজি অনেক পড়ছি কিন্তু এই ইংরেজিটা কোথাও দেখি আই এম পিছিলিং টু ধপাস আই এম গোয়িং টু কাদাই কাদাই পিছিলিং টু ধপাস হেডমাস্টার বলে না রে পারবো না বলে তবে আমি বলছি যে আমি ইংরেজি জানি চলুন ঘর চলুন মানে আমার সাথে পারবেন না সেই কারণে শিক্ষিত লোকে মূর্খ লোকে হবে না আলেমকে আলেম জানুন আলেমের সাথে ওটা বসা করুন আলেমের কাছে মাস্টার মাসায় জানতে চান সেরেক বেদাত কুবরি আল্লাহ নবীকে হাজের নাজের বলছেন আপনার মিলাদ আসে আপনি একবার জানতে চাইলেন না যে হাজের নাজের হবে তার অতীত বর্তমান ভবিষ্যৎ থাকবে না সবাই জেনে নেন আর তাকে বলবেন কানে খোলান দিয়ে বলবেন যে হাজির নাজির হবে তার অতীত বর্তমান ভবিষ্যৎ থাকবে না পাস্ট প্রেজেন্ট ফিউচার থাকবে না আল্লাহ সর্বকালে সর্বযুগে সর্বলোকে বিরাজিত আল্লাহ নবী যখন মেয়েরাজে গেলেন তখন মক্কায় ছিলেন ইনসাফ করে বলবেন যখন মেয়েরাজে গেলেন তখন মক্কায় ছিলেন না আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন মক্কায় ছিলেন না মদিনা থেকে যখন বিদায় হজের জন্য এলেন তখন আর মদিনায় ছিলেন না তাহলে আল্লাহ নবীর অতীত বর্তমান ভবিষ্যৎ আছে ছিলেন গেলেন এলেন আল্লাহর আছে আল্লাহকে হাজির নাজির বলছে আল্লাহ নবীকে বোকারা তাহলে মেয়েরাজকে অস্বীকার করা হবে যদি আমি মৌলবী শপথ বলি আজকে আল্লাহ নবাভাটা আছে কালকে আল্লাহ আপনার দিঘির পার হয়ে আমাদের গুদাতে আসছে লোকে আমাকে ঝাঁটা করে বেরোবে না আল্লাহর নবীকে বলছেন ওগো আমার নবী আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে এমএলএ এমপির বাড়ি শহরের বাইরেতে এম বেশি থাকে আমার আল্লাহ কত দূরে থাকে আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে ফাইনি করি আপনি বলে দেবেন ধনী দরিদ্র গরিব বড় লোক সাদা কালো পাপি তাপি আমি সকলের হৃদয়েতে বিরাজ করি বলুন সোভান আল্লাহ সকলের হৃদয় বিরাজ করে যে গরিব যে বেনামাজি তারও হৃদয় সে বুঝতে পারে কি তার ভুল হয়েছে তাকে নামাজি হবার জন্য অনুরোধ করছি আজকের জলসা কমিটি এই গ্রামবাসী আগ্রাগড় মহল্লাবাসী মাদ্রাসা প্রতিবেশী তাদেরকে অনুরোধ করবো মৌলবী শপথ এবং আব্দুল করিম এমনি নাসির উদ্দিন আপনাদের বুড়ো বাপ কারু ভাই আমি অনুরোধ করব নামাজ পড়ুন আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না কোনো মৌলবি মোল্লা এটা তো আপনার যে কলেজ মোড়ের আর ইউনিভার্সিটির পাশের আর ওমেন্স কলেজের পাশের যাত্রা লয় বিরাট একটা যাত্রা হচ্ছে আর একজনে যে বলছে মামা রঞ্জিত মল্লিকের বই দেখবো যাত্রা হচ্ছে আমি টিকিট কাটতে পারি না তার মামা বলছিল বোকা আমি ম্যানেজার তিল ফাঁক করে ঢুকে পড় তো মুচমানরা মনে করছে যে নামাজুজা নাই বা কন্যা মৌলবীর আছে কে আমাদের দিনে ফেরেস তারা যদি ঝামেলা করে তা বলবো মামা ঢুকতে পারছি না তুমি আমাদের পাড়ে গেলে সেই যে বিরিয়ানি পরোঠ হ্যাঁ মনে পড়েছে তবে একটু ব্যাটিং করো তখন আমরা বলবো ওরে বুক আমরা জান্নাতের ম্যানেজার তিন ফাঁক করে ঢুকতে আপনারা ঢুকে যাবেন তো নাকি জান্নাতের ম্যানেজারদের বাস শুনবে আদাম آدم الشفیع اللہ بول بین نفسی نفسی ربی ربی নূহ নাজিউল্লাহ বলবে রব্বি নফসি নফসি মুসা কালিমুল্লাহ রব্বি নফসি নফসি ঈসা রুহুল্লাহ নফসি নফসি নফসি দাউদ ও খলিফাতুল্লাহ নফসি নফসি রব্বি রব্বি ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহ রব্বি নফসি নফসি শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি উম্মতি উম্মতি পয়গম্বররা যদি নফসি নফসি করে মৌলভী নবীরা কি করবে বলো পয়গম্বররা বলবে নাফসি নাফসি কিয়ামতের মারহালা দারহাম মারহাম আর নামাজ নাই আমরা হাই হাই হাই আজ থেকে সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আল্লাহ আপনার মদত করবে ইনশাল্লাহ মানে ওয়াদা লয় আর খরচ হয়ে যাচ্ছে না অনেক লোক ভয়ে ইনশাল্লাহ বলে না বলি না বেড়ে বেড়ে যাবি কালা ইনশাল্লাহর মানে হচ্ছে আল্লাহর মদত আসবে আল্লাহ কবুল করবে বাবজিরা শোনার আল্লাহ তাই খুব ভালো করে কথা বুঝুন ভাবুন আর কথা বুঝে মনে রাখুন দেখবেন আজকেও কাজে লাগবে তাহলে আল্লাহ কোথা থাকে বাবা وإذا سألك عبادي عني ফাইন্নি করিম উজিব দাওয়াত দান মানুষ যখন তাকে আহ্বান করে সে তার আহ্বানে সাড়া দেয় ফালিয়াস্তাজিবুলি অতএব তোমরাই আমাকেই ডাকো আর আমার উপরে ইমান আনো তোমাদিকে আমি রাস্তা দান করিব আমাকেই ডাকো আমার উপরে ইমান আনো রওজা দরগা থান সেরেক বেদা কুকুরি মানত মানসিক যারা মানত করতে চাইছেন বলুন আল্লাহ আমার ছেলে চাকরি পেলে তিনটে রোজা রাখবে আল্লাহ আমার ছেলের কাজ হলে দশ রাখাত নফল নামাজ পড়ে দেবো আল্লাহ মাদ্রাসাতে দশটা কোরআন পাঠ দান করবো মসজিদে আল্লাহ আমি এই দান করবো এক কাটা ভিটে আমার এই কাজ হয়ে গেলে ভালো মানো কিন্তু রওজা দরগা খানের নামে মানব করা চলবে না আমি মৌলবি বলি নাই কোরআন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াত-তামা ওয়ান-নাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত শূকরের মাংস মৃত জন্তু আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গায়ের মানে ছাড়া আল্লাহ মানে আল্লাহ আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গ করা জিনিস আগ বলো কুল বলো কলা বলো বলো মুরগি বলো হাঁস বলো মিষ্টি বলো ছাতু বলো কিচ্ছু চলবে না আব্দুর রাজাক রদ মেদিনীপুর একবার ঘাটালে বাদ করছিলেন এবছর আমার ঘাটালে দাওয়াত আছে আমার বলছিলেন ভাই অমুসলিম ভাইরা পুজোর সামনে প্রসাদে প্রসাদ এবং আপনার দিকে মধু এবং গোবর একসাথে করে আপনার দিকে ছিটে দেয় বলে মুসলমান দিকে পুজোর প্রসাদ খেতে নাই আমরা আব্দুর রাজ্জাক রাত ভাই আপনার ওয়াজের পরে আপনি একটু বসবেন আপনার সাথে কথা আছে তিনি বসলেন তারপর আমি বললাম রথ ভাই আমার বন্ধু কিন্তু উনি যে তত্ত্বটা দিলেন তত্ত্বটা তাত্ত্বিক দিক থেকে ঠিক নাই বলে কেন বলে উনি বললেন যে প্রসাদ মধু এবং গোবর এক কাছে করে ছিটে দেয় প্রসাদে তাই মুসলমানদেরকে প্রসাদ খেতে নাই আমি বলছি এক কেজি আপেল দু কেজি মুন্ডা তিন কেজি সন্দেশ চার কেজি বেদনা পাঁচ কেজি আখের রস আখের আপনার দিকে কুচি ছ কেজি আপনার দিকে শাক আলু সাত কেজি অঙ্গুরা কাছে তো ছিটে যখন দিচ্ছে ওপরে লেগেছে নিচে লাগে নাই তা নিচেকারগুলো তো খাওয়া চলবে তখন আব্দুর রাজ্জাক রথ বলছে তাও তো বটে তাও তো বটে নিজে গুলো তো খাওয়া চলে যায় অত তো পেশাবের ছিল শুনুন তাহলে বলে হ্যাঁ তাও তো বটে বলে তাহলে আপনি বলুন বলে আমি বলি তাহলে পুজোর প্রসাদ এই কারণে খেতে নাই দেবদেবীর নামে উৎসর্গ করা হয় বলে ছিটের সাথে সাথ নাই ইন্নামা মৃত জন্তু শুকরের মাংস প্রবাহিত রক্ত উহিল্লা বিহি এটা দু জায়গা আছে সোরা মায়দা সোরা নেশা বাপ যেটা সোনার লাল্লা আল্লাহ ছাড়া অপর নামে উৎসর্গিত তাই আখ কুল কলা বেল মিষ্টি যা দেবে মুসলমানদের প্রসাদ খাওয়া যায় নাই একবারই কাতি হারাম কারো পুজোর বিরুদ্ধে বলবে না দেবদেবীর বিরুদ্ধে বলবে না কোরআন নিষেধ করেছে দেবদেবীকে তোমরা খারাপ বলো না অজ্ঞাত সারে রেগে তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে তাই দুর্গা সরস্বতী যারা আছি নিজের জায়গায় ভালো আছি তার ভক্তি ভালোবাসা নিজের জায়গায় থাক আপনার পুজোর প্রসাদ খাওয়া হারাম আপনি বুঝিয়ে বলুন ভাই আমার ধর্মীয় দিক থেকে অসুবিধা আছে আপনাকে শ্রদ্ধা করবে অনেক মুসলমান আবার আমাদের শাহরুখ খানের মতন সে বলছে I am a secularism man of first man of India ইন্ডিয়ার আমি সেকুলার ফার্স্ট ম্যান আমি হিন্দুর মেয়ে বিয়ে করছি সে পুজো করে গৌরী আর আমি মুচমান আমাদের কোনো ধান ঝগড়া নাই ঝঞ্ঝট নাই আমার ঘরে আরো আপনার দিকে খ্রিস্টান ইহুদির সঙ্গে লেনদেন অতএব আমি সেকুলার ফার্স্ট ম্যান ইন্ডিয়ার ওই শাহরুখ খান যখন বোম্বাইয়ে প্রথম গেল বুঝলেন নারকলের ভুকোর মতন পাচাটা ছিল নারকল যেমন হয় তারপরে কিছু পয়সা হয়েছে যে পাচাটা একটু মোটা হয়েছে তারপরে কিরম বক্তব্য দেখলেন বলছে আমি হিন্দুর মেয়ে বিয়ে করেছি আরে বোকা কেয়ামত পর্যন্ত যদি তুই বলি সিন্দুর মেয়েকে বিয়ে করেছি বিয়ে হয় না হারাম ব্যবসা হারামের আমলার জন্মাচ্ছে যতক্ষণ না ইসলাম কবুল করবে ততক্ষণ বিয়ে হবে না তোর হবে না না হলে তার হবে না আর তা নাহলে তুই এফিডেভিট করে বল আমি মুচি হয়েছি তোর সঙ্গে তার বিয়ে ঠিক আছে আর তা নাহলে তাকে বল ইসলাম কবুল করেছে তাহলে বিয়ে বৈধ হবে তাহলে বৈধ হবে না অন্যায় বক্তব্য রেখো না দুটো পয়সা হয়েছে বলে তুমি ভুল বক্তব্য রেখো না তো আপনি অন্যায় অত্যাচার অবিচার কোন হিন্দুর সঙ্গে কোনো ঝঞ্ঝট নাই কোনো ঝামেলা নাই ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে কিন্তু তার ধর্ম তার কাছে তার কর্ম আপনার ধর্ম আপনার কাছে আপনি আপনারটা শ্রদ্ধা করেন সে তারটা তার শ্রদ্ধায় আপনি আঘাত আনবেন না তার বিশ্বাসে ব্যথা দেবেন না কিন্তু আপনি আপনার সে তার মুসলমান ছেলে ড্রাইভারি করতে যে গাড়ির চাকায় আর টায়ারে প্রণাম করবে কেন এমনি করে কাদা শোনেন কাদাগুলো জিবে লেগে গেল যে বুকা বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ টায়ারে কি প্রমাণ ধূপবাতি কি জ্বালা হ্যাঁ দোকানে ধূপবাতি জেলে পচি দিকে মুখ করে দাঁড়িয়ে প্রণাম করে টাকার বাক্স ভরছে টাকা বেড়ে যাবে চালের বাক্স একবার ঘুরিয়ে নিয়ে আসছে দিয়ে তারপরে মেতে দিয়ে বলছে কিনে নিবি বল তার আগে দেওয়া যাবে না যদি ধূপবাতি আমার বই আছে সেরেক বেদাতকে জানুন বাচন দিয়ে আছে ধূপবাতি না জেলে বিক্রি করা যায় মনে করে না যায় ঝাঁট না দিয়ে পানি না ছিটিয়ে সেরেক আমার বই দিয়ে আছে শেরকে খাপি আর তাতে লাভ লোকসান মনে করলে শেরকে জেলে যে আগে বিস্কুট লাউ দু টাকা চিনি লাউ পাঁচ টাকা চাল লাউ দু টাকা চলে গেল এবারে যদি ধুলো হয়তো ঝাঁট দেন কেউ মানা করবে না যদি ধুলো ওড়ে তা পানি ছিটিয়ে দেন কেউ মানা করবে না ইঁদুর গোদায় তা ধূপ জ্বালুন কেউ মানা করবে না ধূপ না জানলে ঝাড় না দিলে পানি না ছিটুলে অমঙ্গল হবে মনে করলে সেরেক করা হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ধূপ জ্বালতেও মানা নেই বুঝ না এখন ধূপ দিয়ে না মাল দেবো না চাও কেউ কিন্তু দুধ দেওয়ার সাথে মাল দিয়ে দেখবেন অনেক মেয়ে মানুষরা পিঠে করে পোলাও করে কোরমা করে বলছে এই ছেলেকে বলছে হাত দিবি না ছেলের বয়স চার বছর বলছে এখনো ফকিরকে দিই না হানু ফকিরকে হাত দিবি না হানু ফকির পাপি লোক আর হচ্ছে ফেরেস্তা বলছে না ছুবি না ফকিরকে দিই না ও সেই খালা দিকে যে ফেরেস্তারা কি মার মারবে যে ফেরেস্তাকে না দিয়ে তুমি ফকিরের নাম দিচ্ছ ফেরেস্তার কাছে মাসুম বাচ্চা ফেরেস্তার সমান তাকে দাও তাকে খাওয়াও সে এটো করলে এটো হবে না ইসলামে এটো নয় দশটা লোক একসাথে বসে খায় কালকে আমাদেরকে বীরমা আপনাদেরকে বাঁকুড়ায় খাঞ্চা করে দিল নাকি গো খাঞ্চা করে কাল না পরশু দিলে যে খাঞ্চা রে সালা রে খাঞ্চা করে খেতে দিল চার চারজন একজন মানে খুব ভালো ভাই একসাথে খাও আলহামদুলিল্লাহ বরকত হবে রোগ বলা ভালো হবে রুজিতে বরকত হবে কামায় বরকত হবে তবে এবারে তৈরি কাটা চারজন একসাথে খেতে বসছে হাজি সাহেব আমি আপনি তিনি একজন এর মধ্যে দুপুর চার এই কুমড়ো দিয়ে গড়াচ্ছে তখন আমি বললাম ভাই আমরা খেলে খেললাম পরে খাবো তাই বলছি এই যে হেরনপুরের মোষের সাথে খাওয়া যাবে না সেখানে ওটাও লক্ষ্য রাখতে হবে আমার একদিন চারজন একসাথে খেতে বসছি আমি হাজি সাহেব মুজিদ সাহেব আর আমার বেটা মকবুল দেখলাম আমরা চারটা ডিম দিয়েছি মকবুল চারটাই খেয়ে নিই আমরা তিনজনে বললাম যে কি হলো ডিমগুলো তখন ও চালিয়ে দিয়েছে তখন আমরা বললাম আজকে সব আলাদা আলাদা খাও একসাথে খেতাম না শূন্য তুটে গেল ওর ডিম খাওয়া দেখতে শূন্য বন্ধ হয়ে গেল তা তরিকাটাও মনে রাখতে হবে একসাথে খাওয়া খুব ভালো কিন্তু ঠেলা ঠেলি করলে ভালো আর আপনি যদি বলেন ঠেলচা চালিয়ে দিই ঠেলচা চালিয়ে দিই তো আমাদের মনে হবে আমি গা ধুতে যাই ওরা থাক আমি গোসল করে আসি আপনারা খেয়ে নেন মানে আর তোদের সাথে বলবো না কাল একটা উপায় নেই মনে হবে না হবে না সেজন্য ওটাও মনে রাখতে হবে ওটাও একটা ভাইয়ের কথা মনে রাখা বিবির কথা মনে রাখা ছেলের কথা মনে রাখা খেতে দিলে আপনি অর্ধেক রাখুন কলকাতা রয়েলে খেয়ে এলে প্যাকেটে করে বিরিয়ানি নিয়ে এসে বিবির হাতে দেন খেয়ে এসে বিবিকে বলছেন আঙুলে বেরোবে না ফেরেস তারা খেয়ে এসে খোসখোসও খাচ্ছে রয়েল থেকে নিয়ে আসতে হবে এনে দিতে হবে বিবিকে আমি খেয়েছি তোমার জন্য একটু এনেছি তবে স্বামী যখন যা খেতে দেবে স্বামীকে দেবে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি চলবে না আর স্ত্রীকে ভালোবাসুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি ডাক্তার লয়ে আমি বলে দিচ্ছি স্ত্রীকে ভালোবাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নেয়ে কাউলা অন্যায় অত্যাচার অবিচার করলে শরীর স্বাস্থ্য ভেঙে যাবে নানা রকম দুর্নীতি পরিবেশ দোষণ যুক্ত হয়ে যাবে তাই বলছিলাম আল্লাহ সকলের হৃদয়ে থাকে সবাই আল্লাহকে ধরি আল্লাহকে ডাকি আর মজার জিনিস কি জানেন বিরাট ব্যাপারটা মজারটা কি বলবে এই যে ভাষা শরৎবাবুর ভাষা আর ফলানের ভাষা সুষ্টং কাষ্টং ভাগে নিরস তরুবর পুরত ভাগে দিগন্ত ব্যাপী তারপর আমরা চর্চরিত পমৃত ঘৃণিত লাঞ্ছিত পদদুর্গ প্রপুষিত সেই আরোপ এই যে ভাষা আল্লাহর কাছে গেলে ভাষা শেষ এই মজার জিনিসটা সবাই শুনে নেন গরিব বড়লোক ধনী দরিদ্র শিক্ষিত সাধারণ বুকা খ্যাপা অশিক্ষিত পেটকে প্যাট বলে খ্যার খড়কে খ্যার বলে তেলকে তেল বলে বলছে সব চলবে আল্লাহর কাছে যে বল হে আল্লাহ কবুল করেলে তোকে ছাড়া কাকে বলবো তোর কাছে ছাড়া কার কাছে যাবো কেউ যদি বলবে আল্লাহকে তোর বলছে না ভাই মাপের চাপড়ি বুঝবে আল্লাহর কাছে ভাষা শেষ হ্যাঁ। আল্লাহর কাছে ভাষা শেষ মায়ের কাছে ভাষা শেষ মা ভাত দেয় হোটেলে গিয়ে বলবে ভাত দিবেন হোটেলে গিয়ে বলবেন ভাত দেয় বলতো খেতে হবে না বেরো ভাত দে বুকা কথা কারে আর মাকে যে কি বলবেন মা ভাত দে মা এত বড় এত সম্মানী আপনি বললে মান করা হবে না মা ভাত দে বললে সম্মান করা হবে তার কাছে ফাঁসা শেষ তাই আল্লাহর কাছে ফাঁসা শেষ আল্লাহ কবুল লে আল্লাহ কোথায় যাবো কাকে বলবো আবার অনেকজন ভুল বলে একজন বলছে আল্লাহ আমি তোর বান্দা আমি তোর মৌলা তোমার বান্দা মানে এক বলতে যে এক বেরিয়ে আল্লাহ বলছে এটাও মাফ করে দেবো আর আমি জানছি কি বলতে চাইছি আমি অন্তর যাবি এটা কোথা আছে আমি আপনি মনে এমনি বলছি নাকি হাদিস আছে একজনা লোক তার খাবার দাবার সব বেঁধে নিয়ে মরুভূমিতে যাচ্ছে যেতে যেতে আপনার দিকে এক জায়গায় আরাম করছে মেশকা শরীফের একশো সাতানব্বই পৃষ্ঠা এসে দেখবেন বাবুর দিকে রাজ্য হতাল আরাম করতে যেয়ে ঘুম ধরে গেছে চেয়ে দেখছে উঠটা নাই উঠের পিঠে খাবার পানি সামান কাঁথাপত্র সব তারপর অনেক সন্ধান করলে মরুভূমিতে পেলে না ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে দেখছে তো আমি কেবল মরে যাবো আর তো বাঁচবো না কোথা পাবো কি খাবো মরুভূমিতে কি করে যাবো তারপর আবার ঘুম ধরে গেছে সে দেখছে উঠতে এসে দাঁড়িয়ে আছে খাবার পানি সব আছে খুশি হয়েছে আল্লাহ তো আমার বান্দা আমি তোর মাওলা গোলমাল করে দিয়েছে আল্লাহ নবী বলছেন এই লোকটা উঠতে যত খুশি হয়েছে কেউ যখন ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় এর থেকে বেশি আল্লাহ তার উপরে খুশি হয় বলুন সোহান আল্লাহ তো ভুল হয়ে যায় আল্লাহ বলছে ভুল হয়েছে কি হয়েছে আমি জানি না আমি অন্তর জানি তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না তু আল্লাহ কবুল করে এলি আল্লাহ কাকে বলবো কোথায় যাবো কিন্তু ঘুষের সঙ্গে যদি কথা বলি ওবামার সঙ্গে আপনি কখন এলেন ভারতবর্ষে ফোয়ার ইউ এনাদার আপনার নেভার সুন্দর করে কিন্তু আল্লাহ কবুল করে এলি আল্লাহ কোথায় যাবো আল্লাহ কাকে বলবেন না আল্লাহর কাছে ভাষা যে ভাষা জানে যা জানে সংস্কৃতি উর্দু হিন্দি সেই যখন ইন্দিরা গান্ধী মরে গেল তখন মাঝি ভাষায় খবর পুটিল করলেন মারাল মন্ত্রী গজকি দাও আমি তখন জোহরের নামাজ পড়ি মাছ কাঁপছে আর রেডিও একটা পানের দোকানে হচ্ছে ঠিক দেনটা হবে কি একটা পঁয়ত্রিশ চল্লিশ হবে যদি একটা দশে জামাত হয়েছে কি একটাই বলছে মারাং মন্ত্রী গজকিতা আমি তখন বললাম মারাং মানে প্রধান মারাং মন্ত্রী গজকিতা সেখানে সাঁওতালরা নিজেদের মুরব্বী দিকে ঘরের যারা মহারানী ঘরের পত্নী তাদেরকে মারাং বলে মারাং বলি মারাং মন্ত্রী গজকিতা গজকিতা মানে শেষ কিতাব শেষ কিতাবটা কি বুঝলেন আপনারা সব বুঝতে হবে তো সব মন্ত্রীর একটা করে আপনার দিকে জ্যোতিষী পালা আছে সকাল বিকেল সন্ধ্য কার কি হলে কি হবে সকালে বেরোলে কি হবে বিকেলে বেরোলে কি হবে ভোটে তুমি হারবে না জিতবে ভবিষ্যৎ কি আসছে কি কাজ করতে হবে সবাই জ্যোতিষী ফেলে রেখেছে ইন্দিরা গান্ধীর জ্যোতিষ ছিল কিন্তু দুঃখ সেইখানে যেদিনই ইন্দিরা গান্ধী চুরি হচ্ছিল সেদিন জ্যোতিষীরা বড় নাই মাই ম্যাডাম আয় দুপুরবেলায় কচুরি হবে জ্যোতিষীরা বলতে পারে নাই কেন এখান থেকে সব লোক জানলেন সব ফোকাবাজ প্রবঞ্চক গণৎকার হারাম হাত গুনানো হারাম হাত গুনালে ইমান নষ্ট হয়ে যাবে যে গুনবে সে কাপড় চলবে না তা নাহলে ফেরাউনকে কখনো বলে তোমার মিশর একটা ছেলে জন্মাবে তোমার শত্রু হবে গণৎকাররা into minus equal to whole square plus ভেড়া একটা ছেলে হবে তোকে মারবে তখন ই বলছে মুসা আলাহিসাল্লাম ফেরাউন বলছে যত বেটা ছেলে হবে সব জবাই করে দাও মেয়ে ছেলে ছেড়ে দাও মেয়ে ছেলে থাকবে কাটা ছেলে জবাই করে দাও হয়ে গেল জবাই করতে থাকলো তারপরে মুসা ভেসে আসছে মন্ত্রী স্ত্রী ফেরাউন তুলে নিয়ে এলো মুসার মায়ের কোলে মুসা পৌঁছে গেল মুসা মানুষ হলো ফেরাউন বলছে সোনা লাল রে বাচুর রে মন্ত্রী হমন বলছে সোনা লাল বাচুর রে জ্যোতিষারা বলছে রাজকুমার রে রাজঘরের ছেলে রে লাল রে সোনা রে জ্যোতিষারা শুধু করে নিচ্ছে কিন্তু অপেক্ষা কেউ লাগছে ফেরাউনের কান মধ্যে চাপড়ি দিল বুঝলে ছেলে মুসা তো কচি চাপড় ফেরাউন বলছে সালা চাপড়টা তো ভারী ভারী লাগছে এই ছেলেটা তো সেই ছেলে নাকি তার ঠিক নেই এই চাপড়টা তো হালকা নয় আর একটা বলে এই চাপড়টা গোলমাল মনে হচ্ছে এই ছেলেটা কি ছেলে কিরম বলে ছোট ছেলে চাপড়ি দিয়েছে বলে না পরীক্ষা করবো এই চাপড় কেমন কেমন লাগছে মানে মুসা আলাহিসাল্লামের চাপড় একজন পয়গম্বরের চল্লিশ জন জান্নাতের শক্তি রাখে যে চটটা দিয়েছে না চোখে ছানা বড়া হয়ে গেছে ওয়া ছোটবেলায় কোলে এলো মানে চাবড়ি দিয়ে বলছে আমি সেই বোকা কোলে করে লাচাচ্ছিস তুই জানি না তো আমাকে অবাক লাগছে জ্যোতিষীরা জন্মের আগে বলল মূষা জন্মাবে ফেরাউনের শত্রু হবে আর তাকে কোলে নিয়ে চিনতে পারে না এইটা সেইটা এইটা হলো কোরআন মানুষকে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে জ্যোতিষী ফতিষী হাত গুণা ফাত গুণা সব নাজায়জ কাজ বাজে কাজ বেতাব কাজ কেউ করবো না আল্লাহকে হৃদয় করে নেবো পাঞ্জাখানা নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ দিলে হজ করবো জাকাত ফরজ জাকাত দেবো ফিনিশিং এ ফায়জা বালাগাতিল হুলকুম পড়েছে একটু বলবো ফায়জা বালাগাতিল হুলকুম ওয়ান ওয়ান্তুম হিনাই জিন্তান জরুর ও নাহনু আকরবু ইলাইহি মিনকুম ওয়ালা কিল্লা তুবসিরুন মৃত্যু যেদিনে কণ্ঠনালীতে পৌঁছে যাবে বোকার মতো চেয়ে ছাড়া তা করা কিছু থাকবে না পিএফ নেস্টেড প্রধান উপপ্রধান মুখ্য যে আছে সবাইকে ডাকুন তোমার আব্বাজান আম্মাজান মারা যাচ্ছে করার কিছু থাকবে না লেবুর রসের পানি অথবা চিনির পানি দেবে আর বসে বসে দেখবে মৃত্যুর জন্য অপেক্ষা করবে আর বলবে আজ এখনো আব্বাজান মারা যায় নাই দিকে দাওয়াত দেবে কোরআন পড়ার জন্য কামিলাগর বাদশাহ আপনি বলছেন আপনি আসুন দশটা ছেলে পাঠান সুরা ইয়াসিন পড়তে আমার আব্বা জানার পাঁচ দিন পড়ে আছে এখন মারা যায়নি ইয়াসিন পড়ার মানে হচ্ছে তাড়াতাড়ি যেন আল্লাহ তুলে নেয় যে স্ত্রী জর্ধাঙ্গিনী যে আসমার মা যে ইয়াসিনের মা বলি সাহেব আপনার জন্য ভেন্ডি ভেজেছি পটল ভেজেছি করেলা ভেজেছি বাটাই মাছ চারটি খেয়ে যাবে গরম গরম ভাত সেই স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী কষ্ট পাচ্ছে তাকে তুলে নাও এটা হচ্ছে মরণের ফিনিশিং আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ তাকে তুলে নাও বড় কষ্ট পাচ্ছে আপনার আব্বা যান আপনার বুকে হাত দিয়ে দেখবে আত্মীয়রা বলবে রোজ রোজ আসছি আর চলে যাচ্ছি মরে গেলে খবর দিবে আপনার মরণের অপেক্ষা করবে তাই সবাই মরণের কথা মাথায় রেখে পাঞ্জাগানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ জাকাত দিনদারি ফেরেজগারি তাকুয়া ক্ষুদাবিরতা ভালো কাজ করা ভালো কথা বলা ভালো পথে চলা দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে বাবা নিচোরটা মনে রাখবেন সবাই তালিম তাল্লুক দর্শ তদৃশে দাওয়াত তাবলিক মাদ্রাসা মক্তু খানকা যেগুলো চলছে ভালো কাজ জুড়বো বাজে কাজ থেকে নিজেকে বাঁচাবো দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে ইমানের সঙ্গে মৃত্যু হবে ইমানের পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারি নে সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ তোমার রূপের আবির মেখে রূপের অভিমান নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার দান সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাসি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লদাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ নিখিল সকল সেক্রেটারি সভাপতি গ্রামবাসী প্রতিবেশী মসজিদ কমিটি আর আপনারা শ্রোতারা যারা এসছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মৌলবী শওকত ইবনে আব্দুল করিম বড় অপরাধী আপনাদের কাছে দোয়া প্রার্থী সবাই সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলের মাথায় রাখুন আমি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه জলসা কমিটির ছেলেরা সেক্রেটারিরা বলছে আপনাদেরকে তাপার খান কিছু জলসার পরে মিষ্টি বিতরণ করবে আপনারা কেউ যাবেন না এইভাবেই বসবেন আর যারা আমার সোনালী বর্ণ পরিচয় আর শেরেক বেদাতকে জামিন বাচন নিতে চান তারা জলসার শেষে নেবেন একটা কুড়ি টাকা দাম একটা দশ টাকা দাম বাড়িতে কাজে লাগবে নিয়ে যাবেন আল্লাহ মেহেরবান এই নিয়াজ পাক সবাই দোয়া করুন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمید مجید اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمید مجید جزا الله عن محمد صلى الله عليه وسلم ما هو أهله يا رب صل وسلم دائما أمد على نبيك خير الخلق كله الہ العالمین احکم الحاکمین ہماری دعاؤں کو سب کی دعاؤں کو قبول فرما میرے اور سب کے ماں باپ کی لیے دعائیں قبول فرما گزری ہوئے مربیوں کی مغفرت فرما ہمارے اور سب کے بہو بیٹیوں کے لیے ناتی نوازوں کے لیے دعائیں قبول فرما جنہوں جنہوں نے نے کہا نہیں کہا جو یاد میں ہے جو یاد میں نہیں ہے سب کے لیے دعائیں قبول فرما آئی باڈی میں جن لوگوں نے جلسے دیے ہیں جن میں حصہ لیے ہیں جو سننے کے لیے آئے ہیں اس کو کامیاب بنائے ہیں سب کے لیے دعائیں قبول فرما ہم لوگ جو واج محسوس کیے ہیں ہمیں صحیح سچے دین پر چلنے کی عمل کرنے کی توفیق عطا فرما ہماری واجوں میں اخلاص عطا فرما ریا سے گرون سے مکری سے حفاظت فرما سارے حاضرین کو مدارس سارا کو مکاتبوں کو مرکزوں کو قبول فرما دنیا میں جہاں کہیں بھی دین کا کام ہو رہا ہے مولے کریم مدارس سارا مکاتب قرآن حدیث کی ختم پاک دعوت تبلیغ سب پر گائے بھی آئے مولے کریم سب کو قبول فرما جنہوں نے مالی حصہ لیا جانی حصہ لیا محنت کیے ہیں ہمارے بچوں نے بڑے شمدار محنت کر کے محفل بنا ہے ان کو قبول فرما نمازی مسلی بنا دے میں گناہ لیکن تو نا امیدی سے منع فرمایا کہ میری رحمت سے نا امید نہ ہونا آپ نے تیری رحمت کی امید کرتے ہوئے کشادہ رحمت کی بدولت ہماری دعائیں قبول فرما ربنا ظلمنا انفسنا لم تغفر لنا ترحمنا لنکونن من الخوسرین ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرہ حسنا وکنا عذاب النار صل اللہ تعالیٰ خیر خلقہ محمد والہ اصحاب اتمین سلام للمرسلین والحمد للہ رب العالمین برحمتکا یا ارحم الرحمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ তাই সকলে সকলেই বসে যাই সকলেই বসে থাকি